لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করত না আর অশ্ব ছুটাত তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবেই জানেন لقد الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ ওলট পালট করে দিচ্ছিল শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হল আল্লাহর হুকুম যে অবস্থায় তারা মন্দ বোধ করল আর তাদের কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না শুনে রাখো তারা তো পূর্ব থেকে পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান নাম এই কাফিরদের পরিবেষ্টন করে রয়েছে আপনার কোনো কল্যাণ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 سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم জাকাত হল কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হল আল্লাহ নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এ লোকটি তো কান সর্বস্ব আপনি বলে দিন কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ আর যারা আল্লাহ রসুলের প্রতি কুৎসা রচনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করাতে পারে অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রসুলকে রাজি করা অত্যন্ত জরুরি তারা কি একথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যে মোকাবিলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোজক তাতে সবসময় থাকবে এটি হল মহা অপমান يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون মুনাফিকরা এ ব্যাপারে ভয় করে যে মুসলমানদের উপর না এমন কোন সুরা নাজিল হয় যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে সুতরাং আপনি বলে দিন ঠাট্টা বিদ্রুপ করতে থাকো আল্লাহ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 ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে এদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী وعد طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কানন কুঞ্জের যার তলদেশে প্রবাহিত হয় প্রশ্রবণ তারা সেগুলোই মাঝে থাকবে আর এসব কান্নকুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এ সমুদায়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি এটি হল মহান কৃতকার্যতা হে নবী কাফিরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন তাদের ঠিকানা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 والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم তারা কি জেনে নেয়নি যে আল্লাহ তাদের রহস্য ও সলা পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করে জানেন সমস্ত গোপন বিষয় সে সমস্ত লোক যারা ভৎসনা বিদ্রুপ করে সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রম লব্ধ বস্তু ছাড়া তারপর তাদের প্রতি ঠাট্টা করে আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো যদি তুমি তাদের জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করো তথাপি কখনই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তা এজন্য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 প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون আর বিস্মিত হয়েও না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আজাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফিরই থাকে وإذا أنزلت سورة أن وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين আর যখন নাজিল হয় কোন সুরাজে তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রসুলের সাথে একাত্ম হয়ে তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি দিন যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তঃসমূহের উপর বস্তুত তারা বোঝে না কিন্তু রসুল এবং সেসব লোক যারা ইমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের যান ও মালের দ্বারা তাদের জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন্য কুঞ্জ যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রশ্রবণ তারা তাতে বাস করবে অনন্তকাল এটাই হল বিরাট কৃতকার্যতা